لك تمسكه شر رواه البخاري ومسلم عن بنت يزيد رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم তসদ্দাকি ওয়ালা তুহসি ফাইনাল্লাহ ইহসি আলাইকে ওয়ালা তুই ফাই আল্লাহ আলাইক অরজাখি মাস্তাতাতে রাহুল বুখারি মুসলিম সম্মানিত এই আহলাহাদিস আন্দোলনের পক্ষ থেকে বাৎসরিক সম্মেলনে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাই আজকের এই জুমার খুদ্বাই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ইনফাক ফি সাবিল্লা আল্লাহর পথে দান আল্লাহর পথে দান করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ বিচারের কাঠগড়াতে যেসব মাধ্যম দিয়ে মানুষ বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবে দান তার একটি বড় মাধ্যম বিচারের কাঠগড়াতে মানুষের পক্ষে অনেক কিছুই সহযোগিতা করবে যেমন মানুষ আঙ্গুলে তাসবি গণনা করে তাহলে আঙ্গুল বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি দানা পক্ষে কথা বলবে না মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করে তাহলে বিচারের কাঠগড়াতে শ্যাম আপনার পক্ষে হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে মানুষ যদি হজ করতে গিয়ে কাবা ঘর তফ করার সময়তে পাথর চুম্বন করে বা চুম্বনের পদ্ধতি অবলম্বন করে তাহলে এই কালো পাথর বিচারের কাঠগড়াতে আপনার পক্ষে হয়ে কথা বলবে যারা কোরআন তেলাওয়াত করে বিশেষভাবে সোরা বাকারা সোরা আলেমরান অন্য অন্যান্য আয়াতগুলিও তাই তবে সোরা বাকারা সোরা আলেমরান মেঘের ছায়ার মতো পাখির ঝাঁকের মতো হয়ে বিচারের কাঠগড়ায় উপস্থিত হয়ে আপনার পক্ষে কথা বলবে যেসব মাধ্যম আপনার পক্ষে হয়ে আল্লাহর দরবারে সহযোগিতা করবে তার একটা বড় মাধ্যম হচ্ছে সাদকা দান আল্লাহ তালা বলেন মঞ্জাল্লাদি ইউক্রিজুল্লাহ কারজানা হাসানা কে এমন ব্যক্তি আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে কে এমন ব্যক্তি যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে কেউ যদি আল্লাহকে কর্জে হাসানা দেয় তো ও যা দিবে আল্লাহ নিজের পক্ষ থেকে তাকে দ্বিগুণ শতগুণ আরো বেশি করে দিবেন এই কথা আল্লাহ তালা অন্য জায়গায় এইভাবে বলেন যে এম হকুল্লাহ রেবা ও সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে সুদ মানুষের সম্পদকে কমিয়ে দেয় দান মানুষের সম্পদকে বেশি করে দেয় এটা বাস্তব বুঝার চেয়ে মেনে নেওয়াই জরুরি কেন মেনে নেওয়া জরুরি আমি সুদের ওপরে যদি টাকা দিই ছয় মাস পরে একশো টাকা নিব তো এক বছরে আমার হবে একশো টাকা বেড়ে গেল একশো টাকার মধ্যে থেকে যদি আমি দশ টাকা দান করে নব্বই টাকা বাক্সে রেখে দিই এক বছর পরে যদি বের করি তো নব্বই টাকাই থাকবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ সুদকে সংকুচিত করেন সুদখোরকে ভিক্ষুক করেন দান আল্লাহ দানের মাধ্যমে তার অর্থ সম্পদকে বেশি করে দেন এটা তো আল্লাহ বলছেন মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই এর নাম বরকত এর নাম বরকত রাসুল সাল আলাইহি আসাল্লাম যখনই অর্থ সম্পদের ব্যাপারে কিছু বলতেন তখনই তাতে একটা বরকত শব্দ লাগাতেন আনাস রাজি আল্লাহ বলছেন যে আমার মা একটা চাদরকে দুই টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন দিয়ে রাসুলের নিকটে নিয়ে গেলেন বোঝা যাচ্ছে বড় মানুষের কাছে কাউকে নিয়ে গেলে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হয় সাজিয়ে নিয়ে গিয়ে বলছেন হাজা খোয়ায় দেবো কাফাদুল্লাহ এই যে আনাস আপনার ছোট খাদেম আপনি তার জন্য একটু দোয়া করুন আল্লাহ রসুল এখন বলছেন আল্লাহ মকসির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল লাহু অবারিকলাহু ফিমা রাজাক্তাহু আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো তার সন্তানাদি অর্থ সম্পদ বেশি করে দাও তুমি তাকে যে রুজি দিয়েছ তাতে বরকত দাও রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস দানে মূলত বরকত বেশি হয় কিভাবে টাকা বেশি হয়ে যায় তা বোঝা যায় না দশ বছর আগে যা ছিলাম দশ বছর পরে দেখি অনেক পয়সা বেশি হয়েছে ফকির মিসকিন পাই অসহায় মানুষ পাই কমই মাদ্রাসা পাই অনেকেই সহযোগিতা পাই যা দশ বছর আগে ছিল না এর নাম বরকত এর নাম দান করলে পয়সা বেশি হয়ে যায় আল্লাহ তালা বলছেন নিজের বিবরণ আল্লাহ তালা মানুষের অর্থ সম্পদকে সংকোচিত করেন তিনি মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেন ও এলেই হেতুর যাওন তোমাদেরকে তার নিকটে ফিরে যেতে হবে অর্থ সম্পদ কম হওয়া বেশি হওয়া মূলত তার হাতেই রয়েছে তোমরা আল্লাহর পথে দান করো আল্লাহ তালা এই পয়সাকে বেশি করে দিবেন আল্লাহ তালা বলেন ইয়ে আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদের যে রুজি দিয়েছি সেই রুজি থেকে দান করো من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে দান করো সেই দিন আসার পূর্বে যেই দিন মরণ চলে আসবে আর তুমি বলবে আল্লাহ একটু সময় দাও আমি কিছু দান করে ভালো মানুষ হতে চাই আল্লাহ একটু সময় দাও আমি কিছু দান করে ভালো মানুষ হতে চাই তখন আমি দিব না আমি নির্ধারিত সময়ের কমবেশ করি না সেই দিন চেয়ে কোনো লাভ হবে না সেই দিন আসার পূর্বেই কিছু দান করো দান করে ভালো মানুষ হওয়া যায় তা এখানে বোঝা যাচ্ছে মরণ চলে আসবে আর ওই সময়তে দান করে ভালো হতে চাইবে এটা নয় এটা আমি করব না এমন কাজ আমি করি না সময় চলে আসলে এক মুহূর্ত আগে পিছু হয় না মরণ আসার পূর্বেই দান করো দান করে ভালো মানুষ হওয়া যায় আবু মুসা আসারি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাম বললেন আর সাদকাত বুরহান দান হচ্ছে দলিল আর সাদকাত বুরহান দান হচ্ছে দলিল অসলাত নূর সলাত হচ্ছে আলো অসব রজিয়ে ধৈর্য হচ্ছে উজ্জ্বল ধৈর্য হচ্ছে আলো অল কোরআন হুজাতুল্লাকা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন পড়তে হবে আমল করতে হবে তাহলে কোরআন পক্ষে হবে নইলে বিচারের কাঠগড়াতে কোরআন বিপক্ষে কথা বলবে এখানে আল্লাহর নবী বলছেন দান হচ্ছে দলিল যে কোনো জিনিস দখল করতে হলে দলিল লাগে যে কোনো জিনিস এই পার্থিব জগতেই দখল করতে হলে প্রমাণ লাগে জান্নাত দখল করতে হলে দলিল লাগবে আর দলিল হচ্ছে দান এবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার মাধ্যম সলাৎ তবে সলাত দলিল নয় এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সেম তবে সেম দলিল নয় এবাদতের জগতে দলিল হিসেবে বিচারের কাঠগড়াতে পেশ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দান দানকেই বিচারের মাঠে দলিল হিসাবে ধরা যাবে আমি বিচারের মাঠে বেঁচে যাব তার প্রমাণ আছে দান আমি অসহায় মানুষজনকে যেখানে দান করা জরুরি সেখানে আমার অর্থ সম্পদ দান করেছি আবু হরারু বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ও মা মিন ইয়ামিন ইসমহ ফিহে রাজুল মালাকান প্রত্যেক দিন দুইজন ফেরিস্তা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন সকালে দুইজন ফেরিস্তা আকাশ থেকে নেমে আসেন ফায়াকুল আহাদহমা দুইজনের একজন বলে আল্লাহুম্মা আতে মনফেকান খালাফান যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও এই যে পূরণ হচ্ছে আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও অকাল আখার অপর ফেরস্তা বলেন আরেকজন ফেরস্তা বলেন আল্লাহ হুম্মা আড়াতে মুমসেকান তালাফান যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও হাদিস তো বোখারে মুসলিমের ফায়সালা আপনি করেন চিন্তা ভাবনার তো কোনো সুযোগ নাই এমন কোনো বাক্য নয় এটা যাতে কোনো চিন্তা ভাবনা লাগবে খোলি আল্লাহ নবী বললেন দুইজন ফেরস্তা আকাশ থেকে নেমে আসেন প্রতিদিন সকালে একজন বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূরণ করে দাও অপরজন ফেরস্তা বলেন আল্লাহ যে যতটুকু করলো না পার্থ করতে করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও তাহলে দান না করলে ক্ষতি হয় আমি বুঝতে পারি আর না পারি ক্ষতি কি দিয়ে বুঝি ওই যে বাইর থেকে বাসা এসে দেখছি ছেলে ঠেল গাড়িতে ঠেলা গাড়িতে উঠে উল্টে পড়ে হাত ভেঙে গেছে বাচ্চা মেডিকেল গেছে বিশ হাজার খরচ এটা কি হিসাবে ছিল এটা তো হিসাবে ছিল না যে চলে গেল কি করে আপনি ঠেকান্ত দেখি এটা ক্ষতি কি আমাকে বুঝতে হবে বুঝতে আল্লাহর কাছে আছে আমি তো বুঝতে পারলাম না ক্ষতি তো হবেই ক্ষতি হবে নিশ্চিত যেভাবে হোক না কেন যেটা ধারণাই ছিল একটা ঘটে গেছে অনেক টাকা চলে গেল ওই টাকাটা কেউ যদি দান করতে বলে তাহলে আপনার পক্ষে সম্ভব নয় এটা আপনার পক্ষে ভারী আত্মা দানের বিরোধী শয়তান সবসময় মানুষকে কৃপণতার ব্যাপারে আদেশ করে সব সময় বলে দান করো না দান করলে তুমি দরিদ্র ফকির হয়ে যাবে এই কাজ করো না তাহলে শয়তানের কাজ যাতে চলে আত্মা আর বিবেক বলে অসহায় মানুষকে দিতে হবে দুটা একসাথে আছে পাশাপাশি আবু বলেন রসুল সাল্লাম বলেছেন কাল আল্লাহ আল্লাহ বলেন আদম আদম সন্তান তুমি দান করো আমিও করব। তুমি কিছু দাও আমিও দিব তুমি যদি কিছু দাও তাহলে আমি তোমার অর্থ সম্পদকে বেশি করে দেব এটাই হলো আল্লাহ তালার দেওয়া হারাসাত ওয়াহাব রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন ফজলা তোমরা তোমাদের যেটাকে যেটুকু অর্থ সম্পদ অতিরিক্ত হচ্ছে সেটুকু দান করো খারণ এটা তোমার জন্য ভালো হবে যদি এটা তুমি ঠেকিয়ে রাখো জমা করে রাখো তাহলে এটুকু তোমার জন্য ক্ষতিকারক হবে অবশ্যই এর অর্থ এই নয় যে অর্থ সম্পদ সব দান করে দিতে হবে কেননা রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলছেন তুমি তোমার আহাল পরিবারকে এইভাবে ছেড়ে যেও না যে এটা কাফাফা নাস মানুষের কাছে হাত পাতবে এবার নয় এমনটা নয় আল্লাহ রসুলকে একজন বলছে আল্লাহ রসুল আমার তো কোনো ছেলে নেই আমি সব সম্পদ দান করতে চাচ্ছি আল্লাহ রসুল বলেন না অর্ধেক দান করব না তো লোকটি বলছে যে তাহলে তিন ভাগের এক ভাগ করব। তাহলে রসুল বলেন ফলস কাফির হ্যাঁ তিন ভাগের এক ভাগ করা যায় তবে তিন ভাগের এক ভাগও বেশি বোঝা যাচ্ছে যে অর্থ সম্পদ দান করতে হবে কিন্তু পরিবারের উপরে হিসাব করে চিন্তা ভাবনা করে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার খাওয়ার পরে যা থেকে যাচ্ছে তা দান করো এটা তোমার জন্য কর যদি না করো তাহলে এটা তোমার জন্য ক্ষতিকর বলেন রসুল সাল্লাম বলেছেন তাসাদ্দাকি আসমা তুমি দান করো ওয়ালা তুসি হিসাব করো না ক টাকা দিলে গুণে দান করো না ওকে পাঁচ হাজার ওকে দুই হাজার ওকে তিন হাজার এইভাবে গুনে গুনে হিসাব করে দান করো না আলাইকে তুমি যদি গুনে দান করো তাহলে আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবেন তাহলে আমার ঠগা হলো আমি হিসাব করে দান করব না আল্লাহ নবী বলছেন যে তুমি যদি গুনে গুনে দান করো তাহলে আল্লাহ ওইভাবে তোমাকে নেকি দিবেন ওলা তুই আল্লাহ আলাইকে কখনো তুমি দানের পথ বন্ধ করো না নইলে আল্লাহ তোমার বরকতের পথ নেকির পথ কল্যাণের পথ সব বন্ধ করে দিবেন অনেক মানুষ দান করে না ধনী হয় রাস্তাঘাটে দান করে আরো অন্যায় পথে দান করে খরচ করে মানুষের পয়সা খরচের বহু পথ সেসব স্থানে দান করে সেসব স্থানে খরচ করে রসুল সাল্লাম বলছেন যে তুমি দান করো গুনে করো না নইলে আল্লাহ তালা গুনে নেকি দিবেন এরপরে তিনি বলছেন দান বন্ধ করো না নইলে আল্লাহ তালা তোমার কল্যাণকে বন্ধ করে দিবেন আসমা সম্ভব অনুযায়ী তুমি দান করো আসমা তোমার অর্থের উপরে হিসাব করে তুমি সম্ভব অনুযায়ী দান করো আবু বলেন রসুল সাল্লাম বলেছেন তাসাদ্দাকু এতে আলাইকুম জামানুন এমসি রাজুল সাদাকাতেহি এক রাজুল লা তোমরা দান করো এমন একটা সময় চলে আসছে সেদিন দান করতে চাইবে কেউ নিবে না এমন একদিন চলে আসছে আজকে দেশের অবস্থা অর্থ সম্পদ টাকা যদি একাত্তরের মতো হতো তাহলে মানুষ বাস থেকে নেমে ছুটে গিয়ে বমন খেত ওই পরিবেশ চলে এসেছে এখন কিন্তু মানুষের অর্থ সম্পদ সেই দিনের তুলনায় অনেক বেশি যার জন্য মানুষ এটা বুঝতে পারছে না দুই টাকা কেজি চাউল ছয় টাকা হলো দশ টাকা হলো তখন মানুষ বুদ্ধি হারালো বিশ টাকা কেজি চাউল পঞ্চাশ টাকা হলো মানুষ বুদ্ধি হারাবে মানে হারাবে না মানে অবশ্যই হারাবে বুঝতে পারছে না মানুষ কেন বুঝতে পারছে না জানছেন না পৃথিবী যত শেষ হবে মানুষের টাকা পয়সা তত বেশি হয়ে যাবে পৃথিবীর বয়স যত শেষের দিকে যাবে মানুষের অর্থ সম্পদ তত বেশি হয়ে যাবে দুই টাকা কেজি চাউল ছয় টাকা দশ টাকা হলো তাই মানুষ বুদ্ধি হারিয়ে দিল কি খাবে কচুর পাতা খাবে নাকি আজকে বিশ টাকা কেজি চাউল পঞ্চাশ টাকা হলো বুদ্ধি হারাবে না মানে মানুষ বুদ্ধি হারাবে কিন্তু মানুষ বুঝতে পারে না এই জন্য যে মানুষের অর্থ সম্পদ বেশি থেকে বেশি হয়ে যাবে বিশ বছর আগে আপনার যত টাকা ছিল আজকে তার চেয়ে অনেক বেশি আরেকজনকে জিজ্ঞাসা করুন তারও বেশি আর একজনকে জিজ্ঞাসা করুন তারও বেশি তাহলে ২০ বছর পরে আরো বেশি হবে আল্লাহর রাসুলে কথা বলছেন মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে মানুষের অর্থ অর্থ সম্পদ এত বেশি হবে যে আল্লাহ রসুল বলছেন একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি এটা পনেরো বছরের ব্যবধান বাজারে একটা ডালিম ছিল দুই ছটাক থেকে এক প এখন একটা ডালিম আছে দুই ছটাক থেকে এক কেজি আল্লাহ নবী বলছেন একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম হাজারো মানুষ খাবে একটা গাভীর দুধ পনেরো বছরে তিন কেজি থেকে চল্লিশ কেজি হয়েছে পঞ্চাশ বছর পরে একটা গাভীর দুধ কত হবে তা আপনি আজকে হিসাব করতে পারবেন না জমিতে শস্য ধান উৎপাদন হতো গরম চার মন বিঘে এখন হয় তিরিশ মন চল্লিশ মন পঞ্চাশ মন বিঘে এটা পনেরো বছরের ব্যবধানে পঞ্চাশ বছর পরে আরো কত হবে এটা হিসাব করতে পারবেন না এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যেই দিন তোমরা দান নিয়ে ঘুরে বেড়াবে কে নিবে কে নিবে যার কাছে নিয়ে যাবে সেই বলবে কালকে যদি নিয়ে আসতেন তাহলে নিতাম আজকে কোনো প্রয়োজন নেই কালকে যদি দিতেন তাহলে নিতাম আজ কোনো প্রয়োজন নেই একটা লোক একেবারে গরিব মানুষ হিরোইনের ব্যবস্থা করলো কলকাতা থেকে ঢাকা একদিনেই ধনী সকালে একরকম বিকেলে একরকম ধনী হওয়া বড় কিছু নয় কয়দিন আগে দেখছিলাম ওই লোকটা বিলের ধারে গামছা পরে ছাগল চড়াচ্ছিল পায়ে জুতা স্যান্ডেল ছিল না হঠাৎ কি করে ঢাকা শহরে গেল একটা ঠেল গাড়ি চালাতো মাল তুলে নিয়ে হঠাৎ দেখা যাচ্ছে দুই বছর পরেও পাঁচতলা দশতলা বিল্ডিং টাকা গাড়ি বাড়ি একেবারে ভরে ফেলেছে এটা তো আপনার চোখের সামনে একথা আল্লাহ রসুল বলছেন ওই জন্যই আপনাকে দান করতে হবে ওই দিন আসার পূর্বে যে দিন চলে আসলে দান কেউ নিবে না দান কাজেও লাগবে না আল্লাহ আপনার প্রতি দয়া করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলাইহে আল্লাহ বারিক আলাইহে আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল আইয়ু সাদাকাতে আফজাল সবচেয়ে কোন দান উত্তম সবচেয়ে কোনটা দানে বেশি নাকি হবে আল্লাহ রসুল বললেন তাসাদ্দাক তুমি দান করো ও আন্তা শাহিহুন শাহিহুন তাকসাল ফাকরা ও তামাল গেনা তুমি দান করো তখন তুমি সুস্থ এক দুই তুমি অর্থের লোভী তিন তুমি গরিব হয়ে যাবে এই চিন্তা ভাবনা করো সম্মানিত মুসল্লি রাসুল সাল্লাম বলছেন দান করো এই অবস্থায় যে তুমি সুস্থ মানুষ কিন্তু দান করে বেকাদাই পড়ে যখন মরে মরে ছেলে যখন বিপদে তখন মান্যত মানে আল্লাহ ছেলে যদি বাঁচিয়ে দাও তাহলে আমি মাদ্রাসে একটা গরু দিব এক কোটি গরু দিলেও কোনো নেকি হবে না আল্লাহর নবী বলেছেন তো মান্যত মানে কি হয় মান্যত মানে তার কৃপণতাকে দূর করা হয় এটা কেউ পেল তো কেউ তো উপকৃত হলো কিন্তু আপনার কিছু হলো না আপনি তো এটা করেছেন বিপদে পড়ে এটা করে কোনো লাভ নাই আল্লাহ রসুল বলছেন যে এই মান্যতে কোনো উপকার নেই কিন্তু তার কৃপণতাকে দূর করা হয় ও তো এতদিন কৃপণ ছিল আজকে দান করেছে দেয় পড়ে তার কিছু লাভ হবে না শুধু এতটুকু লাভ যে তার কৃপণতাকে দূর করা হবে তাই আল্লাহ নবী বলছেন যখন তুমি সুস্থ কোনো সমস্যা নেই শরীর ভালো তোমার মনটা চাচ্ছে অর্থ বেশি হওয়া অর্থের লোভী আছো তুমি তোমার মন চাচ্ছে ধনী হতে অতাকসাল ফাকর দান করলে কমে যাবে এটা তোমার অন্তর বলছে চারটে জিনিস যখন একসাথে ভিতরে বিরাজ করবে তখন দান করলে সবচেয়ে বেশি নাকি হবে এক শরীর সুস্থ দুই অন্তরে কৃপণতা বিরাজ করছে না দেওয়ার তিন মনটা চাচ্ছে ধনী হতে দিলে তো জমি কিনা যাবে না গাড়ি কিনা যাবে না ভ্যান কিনা যাবে না চার দিলে গরিব হয়ে যাব ওটুকু কমে যাবে এই চারটে অবস্থা ভিতরে বিরাজ করছে এই সময় যদি তুমি দান করতে পারো তাহলে এই দানের সবচেয়ে বেশি নাকি হবে এক নম্বরে আছে শরীর যখন সুস্থ তখন তুমি আল্লাহর পথে দান করো এই দানে আল্লাহ খুশি হবেন এই দান হবে বিচারের কাঠগড়াতে দলিল বলেন রসুল সাল্লাম বললেন লেকুল্লে মুসলিমিন সাদাকা সোলমি সাদাকা প্রত্যেক ব্যক্তিকে দান করতে হবে প্রত্যেক মানুষের জোড়ের বিনিময়ে দান করতে হবে শরীরে যত জোড় আছে সমস্ত জোড়ের পরিবর্তে দান করতে হবে আল্লাহ রসুল একবার বললেন সবাকে দান করতে হবে যখন তিনি বললেন সবাকে দান করতে হবে তখন সাহাবিগণ বললেন ফাইলাম এজেদ যদি টাকা না থাকে তাহলে কি করে দান করবে আপনি তো বলছেন সবাকে দান করতে হবে আল্লাহ তালা বলছেন তোমাদের রুজি থেকে তোমরা দান করো টাকা না থাকলে কিভাবে দান করতে হবে রসুল সাল্লাহ আলহ্লাম বললেন তামল মানুষের বাড়িতে কাজ করতে হবে দিন মজুর হয়ে কাজ করে যা একদিনে দিন মজুরি হিসাবে পেয়েছে সেটা দিয়ে নিজে উপকৃত হবে এবং সেখান থেকে দান করতে হবে সম্মানিত উপস্থিতি অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ভ্যান চালককেও দান করতে হবে দিন মজুরকেও দান করতে হবে পঞ্চাশ টাকা সারাদিন কাজ করে পেয়েছে অনুপঞ্চাশ টাকা নিজে খরচ করবে এক টাকা দান করবে প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহর পথে দান করতে হবে যখন আল্লাহর নবী বললেন সবাকে দান করতে হবে সাহাবিগণ বললেন না থাকলে কি করবে আল্লাহ রসুল বললেন মানুষের বাড়িতে কাজ করবে অতপর নিজে উপকৃত হবে এবং ওখান থেকেই কিছু দান করবে এই জন্য আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষকে যে তারা মাসে যে উপার্জন করে তার উপরে কিছু দান করে এটা নীতি করা আছে সেটা আপনারা জানছেন যা উপার্জন করে তার থেকে দান করে সাহাবিগণ বললেন আল্লাহ রসুল ফেল যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বলছেন যে ইন হাজা অসহায় মানুষের সহযোগিতা করবে অসহায় মানুষের সহযোগিতা করবে সাহাবিগণ বলেন আল্লাহ রসুল ফাইনলাম ফাল যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে আল্লাহ রসুল বলছেন যে এমসেক নফসাহানি সাররে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে ফাইনা হুলাহ সাদাকা এটাই হবে তার জন্য দান মানুষ যদি নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখে এটাই তার জন্য দান মানুষ যদি নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখে এটাই হচ্ছে তার জন্য দান রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন সবাকে দান করতে হবে এ কথা বলার পরে তিনি বলছেন বেকুল্লে তাসবিহাতেন সাদাকা সুবহান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা লাইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় আমরুন বিলমারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাই মানিল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় পরের একটা বাক্য রাসুল বলেছেন এজন্য বলছি আপনি মনে কিছু নিন না আল্লাহ রাসুল বলছেন অফি বোঝে আহাদুকুম সাদাকা তোমার স্ত্রী মিলন দান যখন এই কথা বললেন তখন আপনার অন্তরে যেটা জাগলো সেটা সাহাবিগণের অন্তরেও জাগলো আল্লাহ রসুল বললেন সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল কিফা কেইফা হাজি মানুষ তো এই কাজে গিয়ে নিজেকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখে এটা তো একটা পরিস্থিতি এতে কিভাবে নেকি হয় তাহলে রসুল বলছেন ঠিক আছে বলো তোমরা এই কাজটা যদি অন্যায়ভাবে হয় তাহলে কি হবে তো সাহাবিগণ বললেন অন্যায়ভাবে হলে তো পাপ হবে তো এটা যদি অন্যায়ভাবে হয় পাপ হয় তাহলে এটা ন্যায়ভাবে হলে নেকি হবে এই কথা আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার স্ত্রীর মুখে যদি কিছু তুলে দাও ফাইহালাকা সাবকা এটা তোমার জন্য দান রাত দিন তো বাংলাদেশের মানুষ স্ত্রীর কাছে বেশি বেশি কাজ করে নেন কোনোদিন মুখে কিছু তুলে দিয়েছেন এটা মনে পড়ে সৌদি আরবের মেয়ে দিল্লির মেয়ে হতো তাহলে আপনি কাজ করতে বলতেন কাপড় সাফ করতে বলতেন তখনও বলতো কে আমায় তেরি বাঁধি আয় আমি কি তোমার দাসী নাকি বলো কি তুমি আমি কাপড় সাফ করবো মানে তাহলে আপনি বুঝতে পারতেন স্ত্রী কি জিনিস বেশি বেশি কাজ নিচ্ছেন বলছিলাম সম্মানিত দিনই ভাই আপনি দান করুন আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম রাসুল সাল্লাহ সাল্লাম যে কোনো সমস্যাকে সামনে রেখে সবাকে দানের কথা বলতেন অনেক সমস্যার একটা সমস্যা কয়েকজন মানুষ আসলো আল্লাহ রসুল তাদের দিকে দেখলেন তারা খুব ক্ষুধার্ত তাদের পরনে কাপড় নেই তিনি একবার ভিতরে যান বাড়ির একবার বাহিরে আসেন এইভাবে কিছু সময় কাটিয়ে আজান দেওয়া হলো সলাৎ হলো এরপরে তিনি সবকে থামিয়ে বললেন শোনা তোমাদের কিছু দান করতে হবে এ ব্যাপার তো কেউ দু এক টাকা দিল কেউ রুটির অর্ধেক দিল কেউ আরো কিছু দিল এতে সাহাবিগণ বলছেন পরে দেখা গেল হয়ে বেশ কিছু টাকা পয়সা হয়ে গেল যখনই আল্লাহ রসুল কোনো সমস্যা দেখতেন আর্থিকভাবে তখনই তিনি খোলা মাঠে দান করার জন্য বলতেন একদিন তিনি সকালে বললেন শোনো তাবুকের মাঠে যেতে হবে চারশো কিলোমিটার পথ কে দান করতে পারে মানুষের অর্থ সম্পদে এখন খুবই সংকট কেননা খেজুর হতে যাচ্ছে এই সময় উম্মতে কারো বাড়িতে সম্পদ নেই খেজুর নেই কে কি দান করতে পারে আবু দাউদের হাদিস সহি হাদিস উমার রাজি আল্লাহ তালানহ এই ডাকে সাড়া দিয়ে বললেন আল্লাহ রসুল আমার বাড়িতে যে অর্থ সম্পদ রয়েছে সবের অর্ধেক দিলাম আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো বলেন আল্লাহ রসুল আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা ছিল বাড়িতে সবই দিলাম তখন উমার রাজি আল্লাহ তালানহ বলেছিলেন জীবনে যদি কোনোদিন আউবাক্কার সিদ্দিককে পারতাম নেকি করে তাহলে আজকে পারতাম আজ যখন হয়নি আর কোনোদিন হবে না হতে পারে যে উমারের লক্ষ টাকা ছিল কিন্তু হতে পারে যে আবাক্কার সিদ্দিকের দশ পয়সা ছিল কিন্তু কথার মাপ দেখেছেন কথার গতি দেখেছেন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা অর্থ সম্পদ ছিল সব দিলাম উসমান রাজি আল্লাহ তালাহ বললেন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের তিন ভাগের এক ভাগের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি উসমান বহন করব এর নাম ধনী সেদিন তাবুকের যুদ্ধে মুসলিম সেনা বের হয়েছিলেন তিরিশ হাজার দশ হাজার সৈন্যের যাতায়াত খরচ খাওয়া খরচ উসমান রাজি আল্লাহ বহন করবেন তিন মাস যাবত দশ হাজার মানুষের তিন মাসে যা খাবে তিনি তা দিবেন দশ হাজার মানুষকে যেতে যা কিছু যানবাহন লাগবে তিনি তা দিবেন এদেশের সরকারকে যদি বলা হয় যে দশ হাজার মানুষকে আপনি তিন মাস লালন পালন করুন তাহলে সরকার রাজি হবে না উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী তিন ভাগের এক ভাগের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি উসমান বহন করব এর নাম ধনী একই বলে ধনী আপনি ধনী হন বৈধ পয়সা দিয়ে আপনি ধনী হন বৈধ পয়সা দিয়ে ব্যবসা করে ধনী হতে সময় লাগে ডেস্টিনিতে নাম দিয়ে জিজিএনে নাম দিয়ে লাইফ ইন্স্যুরেন্সে নাম দিয়ে আপনি ধনী হওয়ার চেষ্টা করিয়েন না সম্মানিত দিনী ভাই উপস্থিত যুবকরা শুনে রাখো পয়সা উপার্জন করো বৈধ পন্থায় অবৈধ পন্থায় পয়সা উপার্জন করো না ভুল হবে এইসব মাধ্যম দিয়ে পয়সা উপার্জন করো না পয়সা বেশি আছে ব্যবসা করে খাও কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খাও কিছুই না আছে দিন মজুরি করে খাও দিন মজুরি না চলে ভিক্ষা করে খাও অবৈধ পয়সা উপার্জন করে ধনী হওয়ার চেষ্টা করো না বিচারের কাঠগড়াতে পয়সা বুঝাতেই হবে সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে বলছি আপনাদের দানের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফকির মিসকিন কমি খারেজি মাদ্রাসা এদেশের মাটিতে পৃথিবীতে দিনকে ইসলামকে টিকিয়ে রাখার একটা সবচেয়ে বড় মাধ্যম বলতে হয় কৌমি খারিজি মাদ্রাসা এই জন্যই এদেশের বিভিন্ন কলা কৌশলে খারিজি মাদ্রাসাকে তুলে দেওয়ার একটা মানুষের অপকৌশল চলছে মানুষ এটা বুঝে না যে দিনকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম অন্তত পাক ভারত কি ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কৌমি খারিজি মাদ্রাসা সতেরোশো সালে সতেরোশো সালে একশো টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে ঘর ভাড়া নিয়ে লর্ড অরেন হেস্টিং কলিকাতায় মাদ্রাসা চালু করেছিলেন সেদিন যারা চিন্তা ভাবনাশীল মুসলমান তারা তাদের মাদ্রাসাকে মেনে নেয়নি খ্রিস্টান ইসলাম বিরোধী তারা মাদ্রাসা চালু করবে কেন সতেরোশো আশি সালে এটি আলিয়া মাদ্রাসা নামে রূপ লাভ করে সেই কাল থেকে এ দেশে কমি মাদ্রাসা চলছে তার আগে থেকে হাজার বারোশো বছর থেকে দেশের মাটিতে কমি মাদ্রাসা চলছে আপনারা আপনাদের পিতার জন্য মাতার জন্য আল্লাহর পথে দান করেন ফকির মিসকিনকে দান করেন কমি খারিজি মাদ্রাসায় দান করেন এগুলি হচ্ছে দানের সবচেয়ে বড় মাধ্যম আর জাকাত ভিন্ন জিনিস দানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই দানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই দানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই দান করে নেকি পাওয়া যায় আর জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় দান করে নেকি পাওয়া যায় আর জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় শুনুন বখরা সাপ বাড়িতে থাকলে দংশন করবে এ কথা নয় গমা সাপ বাড়িতে থাকলে দংশন করবে এ কথা নয় করেও যদি একজন মারা যাবে বাড়ির সবাই মারা যাবে না যদি আপনি ওই ধানের ভাত খান যেই ধানের ওসর বের করা হয়নি যদি আপনি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খান যেই টাকার জাকাত বের করা হয়নি তাহলে এই পরিবারে কেউ রক্ষা পাবে না সবাই জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেন যে শরীর অবৈধ উপায়ে বড় হচ্ছে সেই শরীর জাহান নামে যাবে যে শরীর অবৈধ উপায়ে বড় হচ্ছে সেই শরীর জাহান নামে যাবে আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে কেউ রক্ষা পাবে না সবাই বিচারের কাঠগড়াতে জাহান নামে যাবে এটা হচ্ছে জাকাত না দেওয়ার পরিণতি আর দান হচ্ছে এরূপ নয় দান দিয়ে নেকি হয় জাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয় কাজে দানের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই গমাসাপ একজনকে দংশন করে সবাকে করে না গমাসাপ থাকা ভালো জাকাত থাকার চেয়ে বাড়িতে কেউ যদি না নেওয়ার থাকে ধান টাকা তাহলে বাড়ির উপর তালা থেকে নিচে ফেলে দিন টাকাটা বাড়িতে রাখেন না বাড়িতে রাখলে সবাই মারা যাবে ধান চাউল বাইরে ফেলে দিন যেখানে গোবর আবর্জনা ফেলেছেন কেউ যদি না নেওয়ার থাকে বাড়িতে রাখেন না কোনো সময় ওটে বাড়িতে চলে আসলে খাওয়ার মধ্যে ঢুকে গেলে রক্ষা হবে না বিচারের কাঠগড়া তাই আল্লাহ আপনার প্রতি দয়া করুক রহম করুক আল্লাহ মামিন